অতএব এই কোরআনের অনুসরণ করতে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে যুবকদের আজকে যে সিলেবাস তারা যে পড়াশোনা করছে সব ধরনের পড়াশোনা আছে কিন্তু কোরআনের সিলেবাস কোথায় কোরআনের সিলেবাস নাই কেন কোরআনের কর্মসূচি নাই কেন কোরআনের জন্য এক্সট্রা সময় নাই কেন সারা দিনে সময়গুলোকে ভাগ করে দেয় যে আমি আজকে সকাল থেকে দশটা পর্যন্ত এই পড়ব তারপরে কলেজে যাব সেখান থেকে এসে আবার প্রাইভেট পড়তে হবে তারপরে আবার পড়ব সারাদিন পড়াশোনা এই যে সারাদিনের একটা সময় এই সময়টাকে ভাগ করা হয়েছে রুটিন করা হয়েছে এই রুটিনের ভিতরে এই এই সিলেবাসগুলো আমি পড়ব এই রুটিনের ভিতরে কোরআনের রুটিন কোথায় এই সিলেবাসের ভিতরে কোরআনের সিলেবাস কোথায় নাই তো আজকে আজকে যুবককে কোরআন তারা করতে পারে না কোরআন পড়তে পারে না কোরআন বুঝবে দূরে থাক তাহলে তার চরিত্রটা গঠন হবে কি দিয়ে নাস্তিকদের বই দিয়ে তার চরিত্র গঠন হবে কোশ্চিনকালেও নয় অশ্লীল মিথ্যা বানানো উপন্যাস কাব্য দিয়ে ওই গদ্য পদ্য দিয়ে তার চরিত্র গঠন হবে না যতক্ষণ পর্যন্ত তার রুটিনের ভিতরে কোরআন না আসবে তার সিলেবাসের ভিতরে কোরআন সর্বপ্রথম রাখা না হবে ততক্ষণ পর্যন্ত এই যুবকদের ইসলাম হবে না আজকে যুবকদের চরিত্রের সংশোধনের জন্য এত চেষ্টা এত কর্মসূচি এত কার্যক্রম এত ব্যস্ততা যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক না করবে যুবকরা ততক্ষণ পর্যন্ত এদের সংশোধন আসবে না কোরআন একজন কাপুরুষকে সুপুরুষ বানায় কোরআন একজন চরিত্রহীনকে চরিত্রবান বানায় কোরআন মানুষকে আলোকিত জ্ঞানী বানায় আলোকিত মানুষ বানায় সাদা বনের মানুষ বানায় রত্ন বানায় সমাজের রত্ন আজকে যারা আলোকিত মানুষ হয় বিভিন্ন জায়গায় সাদা মনের মানুষ যাদের জীবনে কোরআনের কোনো সংস্পর্শতা নাই এদের সার্টিফিকেটগুলো কে দিচ্ছে তার চরিত্রের সনদ তাস্কিয়া কে দিচ্ছে অথচ যারা দিচ্ছে তাদের সাথে কোনো কোরআনের সম্পর্ক নাই তাহলে তার কিসের চরিত্রের সনদ দিচ্ছে তারা